এই বাংলাদেশেও নাম তার মুসলমান আল্লাহর রাসূল সাল আলহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে ভাইরা আমার এজন্য আজকে আমরা আলোচনা করব মাহাব্বাতুর রাসূল বাইনাল ইত্তেবাই ওয়াল ইবতিদা আল্লাহর রাসূলের ভালোবাসা এবং তার অনুকরণ ও আমাদের করণীয় এ বাংলাদেশে একদিকে বড় বড় সম্মেলন হয় আশেকে রাসুল এদেশে একদিকে রাসুল সাল আলাইহি ওয়াসাল্লামের মহাব্বাতের নামে বিভিন্ন তরিকা তৈরি করে বিভিন্ন তরিকার বড় বড় সম্মেলন করা হয় আল্লাহর রাসুল সাল আলহি ওয়াসাল্লামের নামে বিশাল বিশাল মিলাদ মাহফিল করা হয় অথচ আপনারা জানেন আল্লাহর রাসূল সাল আলহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কোনো দিন আল্লাহর নবীর জন্য মিলাদ অনুষ্ঠান করেন নাই মিলাদ মাহফিল করেননি কিন্তু আমরা গত জুমায় প্রমাণ করেছি হাদিস থেকে উল্লেখ করেছিলাম আল্লাহর নবীর সাহাবিদের সামনে যখন আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ সমালোচনা করেছে অথবা সাহাবায়ক রাম জানতে পেরেছেন আল্লাহর নবীকে কোনো ব্যক্তি কটুক্তি করেছে ব্যঙ্গ করেছে সাহাবা একরাম ততক্ষণ পর্যন্ত ঘুমাতেন না যতক্ষণ পর্যন্ত তাদেরকে দুনিয়ার থেকে বিদায় না করে ছাড়তেন ভাইরা আমার আর আমাদের দেশে বিশাল বিশাল সম্মেলন হয় কোটি কোটি টাকা দিয়ে বিশাল আকারের মঞ্চ তৈরি করা হয় আপনারা জানেন এই কুতুববাগি পীর সংসদের থেকে পাশেই যখন সে মিলাদ মাহফিল করে ওরস শরীফ করে কত কোটি টাকা খরচ করেছে দেওয়ানবাগি আশেকে রাসুল সম্মেলন করে থাকে এরকম ভাবে আরো কত চন্দ্রপুরী আটরসি দেওয়ানবাগি আরো রাজারবাগি চরমনাই সরসিনা অমুক তমুক এদেশে লক্ষ লক্ষ পীর আছে যারা বিশাল বিশাল সম্মেলন করে প্রত্যেকেই নিজেকে আশেকে রাসুল রাসুলের একনিষ্ঠ অনুসারী দাবি করে আর সেই বাংলাদেশে যখন কোন কাফের মুশরেক আর মোর্তাদেরা আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করে সমালোচনা করে সেইখানে তাদের কিছুই বলা হয় না আমি আশ্চর্য হই আমাদের দিনী ভাইদের উপরেও যারা আফগানিস্তানে গিয়ে যুদ্ধ করার জন্য সবসময় ফোনে আলাপ করেন যারা সব সময় বলেন আমরা আফগানিস্তান যেতে চাই আমরা কাশ্মীর যেতে চাই তোমরা কাশ্মীর যে কি করবে তোমরা আফগানিস্তানে কিছুই করতে পারবে না তোমার বাংলার জমিনে বসে যেই সব মূর্তাদেরা আল্লাহর নবীর সমালোচনা করে কটুক্তি করে তাদেরকে যদি বিদায় না করতে পারো আফগানিস্তান গিয়ে তোমাদের কোনো লাভ নেই তোমাদের জন্য আফগানিস্তান যাওয়া ফরজ নয় কাশ্মীর যাওয়া ফরজ নয় তোমাদের জন্য ফরজ হচ্ছে তোমরা যেই ভূখণ্ডে রয়েছ এই ভূখণ্ডে যারা আল্লাহর নবীকে সমালোচনা করে আল্লাহর নবীর কটুক্তি করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও তোমাদের উপরে ফরজ আইন হয়ে গেছে ভাইরা আমার এখন আর জেহাদ করার জন্য আফগানিস্তান যাওয়ার প্রয়োজন নেই আমার এই বক্তব্য স্পষ্ট আফগানিস্তান গিয়ে তুমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আফগানিস্তান যেতে তোমার এখান থেকে কত টাকা ব্যয় করতে হবে সেই টাকা ব্যয় করে আফগানিস্তানে যাদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে আফগানিস্তানে যারা মুসলিমদের বিরুদ্ধে লড়াই করছে সেই একই জাতের লোক একই দলের লোক একই চিন্তা চেতনার লোক তোমার ভূখণ্ড আছে তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করো কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে কুফার তোমরা ওই সমস্ত কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের পাড়া প্রতিবেশী তোমাদের আশপাশে অবস্থান করছে ইয়ালু নাকুম যারা তোমাদের সঙ্গে মিলে আছে সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাই বলেছিলেন যদিও সাদা ইংরেজরা চলে গেছে বাদামি ইংরেজ এখনো রয়ে গেছে ও যুবকেরা তোমাদেরকে যেরকম ভাবে সাদা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ ছিল তেমনি ভাবে তাদের শিষ্য তাদের চামচা চালা তাদের বাদামি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয়ে আছে আজকে আফসোস লাগে এই বাংলাদেশের জমিনে বাংলাদেশের মুসলমানদের টাকায় গড়া স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বসে এক শ্রেণীর নাস্তিক মোর্তাদেরা আল্লাহর নবী কিনে কৌতুক করে গালিগালাজ করে আর সেই সামনে বসা ছাত্ররা সঙ্গে সঙ্গে কেন তাকে জবাই করছে না আমি সারা বাংলাদেশ নয় সারা দুনিয়ার যে প্রান্তে মুসলিম জাতি রয়েছ তোমাদেরকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি আর যদি কোনো মোর্তাদের বাচ্চা আর যদি কোনো ইহুদি খ্রিস্টানদের বাচ্চা স্কুল কলেজ আর ইউনিভার্সিটির টেবিলে বসে আমার নবীকে গাড়ি গালাজ করে তোমরা সঙ্গে সঙ্গে তাকে জবাই করে বিদায় করে দাও ভাইয়েরা আমার মাহাব্বাতুর রাসুল রাসুলের মহাব্বাত কাকে বলে মহাব্বাত কি জিনিস আজকে আমরা সে আলোচনাগুলো করবো ইনশাআল্লাহ মহাব্বাত মানে কি জিজ্ঞেস করলে অনেকেই বলতে পারে না কিন্তু সকলেই মহাব্বাত করতে পারে অনেক পরিভাষা এরকম আছে জিজ্ঞেস করলে অর্থ বলতে পারে না লজ্জা পাওয়া যদি কাউকে জিজ্ঞেস করা লজ্জা কি জিনিস তো বলবে শরম পাওয়া সরম কি জিনিস ওই যে লজ্জা পায় ঘুরিয়ে ফিরে একই কথা এটার একটা সংজ্ঞা আছে আরবিতে বলে হায়া انقباض يعتري النفس عند ارتكاب فعل قبيح অন্যায় অনুচিত এমন কোন কাজ করার পরে মানুষের ভিতরের যে দুর্বলতা আসে ইতস্ততা আসে এটাকে বলা হয় হায়া সরম লজ্জা মোহাব্বত এরকম একটা জিনিস মাইলানুন নফস ইলা শাইইন মারগুবিন কোন ভালো জিনিসের দিকে মনাকৃষ্ট হওয়ার নাম হচ্ছে মোহাব্বত ভালোবাসা মুসলিম তাহলে মহাব্বাতুর রাসুলের অর্থ হচ্ছে একজন মমিন বান্দার কলব মমিন বান্দার অন্তর আল্লাহর রাসুল সাল আলহি ওয়াসাল্লামের দিকে আকৃষ্ট হবে কিভাবে আকৃষ্ট হবে يتجلى في إيثاره صلى الله عليه وسلم মাহবুবিন মিন محبوب ওয়া نفس ووالد وولد والناس আজমাইন যখন প্রয়োজন হবে আল্লাহর রাসুলের ভালোবাসা আল্লাহর রাসুলের মহাব্বাতের যখন মোকাবেলা হবে তখন তার সন্তান পিতামাতা স্ত্রী এরকম পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব কিছুর উপরে আল্লাহর নবীকে মহাপ্রাধান্য দেওয়ার নাম হচ্ছে নবীকে মহাব্বাত করা সন্তান সালাত আদায় করছে না আল্লাহর নবীর মহব্বত যদি সত্যি থাকে যেই সন্তান আল্লাহর হুকুম মতো চলে না ওই সন্তান থেকেও সম্পর্ক ছিন্ন করতে হবে যে স্ত্রী আল্লাহর নবীকে পছন্দ করে না আল্লাহর নবীর সুন্নাত দাড়ি মুখে দেখলে পছন্দ করে না অনেকে আছে স্ত্রীকে খুশি করার জন্য দাড়ি কামায় আবার মাসালাও জিজ্ঞেস করে স্ত্রীকে খুশি করার জন্য দাড়ি কামানো জায়েজ কিনা আল্লাহর নবীর মোহাব্বত যদি সত্যিকার অর্থ অন্তরে থাকে আল্লাহর নবী পরিষ্কার বলেছেন ওরফুল লেহিয়াতা দাড়ি ছেড়ে দাও আল্লাহর নবী নিজেও দাড়ি রেখেছেন কখনো দাড়ি মুন্ডান নাই দাড়ি কাটেন নাই আল্লাহর নবীর কৌলি এবং ফেলি হাদিস রয়েছে দাড়ি রাখার উপরে এখন যদি কারো স্ত্রী বলে দাড়ি রাখা যাবে না আর সেই স্ত্রীকে খুশি করার জন্য আল্লাহর নবীর সুন্নাতকে জবাই করলো সে ব্যক্তি মমিন হতে পারে না আমরা এটা বলছি না সে কাফের হয়ে গেছে কিন্তু সে পূর্ণ মমিন না এমনি ভাবে আর তবে কেউ যদি দাড়ি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে উপহাস করে মজাক করে তাহলে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায় যে দাড়ি রাখা গুরুত্ব মনে করে রাখে না সেটা ভিন্ন বিষয় সেজন্য আমরা বললাম সে ফাঁসে কিন্তু যদি কোনো ব্যক্তি দাড়ি রাখা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে তাহলে সমস্ত লামাইকেরাম একমত সেই ব্যক্তি ইসলাম থেকে খারেজ হয়ে কাফের মুশরিক হয়ে যায় মহাব্বাতুর রাসুল আল্লাহর রাসুল সাল আলহি ওয়াসাল্লামের মহাব্বাত কেন মহাব্বাত করব মহাব্বাত মানুষ করে কয়েক কারণে হুসনু সৌরাত কেউ রূপ দেখে কারো প্রতি আকৃষ্ট হয় মেয়েদের প্রতি ছেলেরা আকৃষ্ট হয় ছেলেদের প্রতি মেয়েরা আকৃষ্ট হয় রূপ দেখে কেউ আছে বড় বংশ দেখে কেউ আছে তার কামালাত গুণ দেখে কারো প্রতি আকৃষ্ট হয় গুণের কারণে কেউ আছে তাকে অনুদান দিয়েছে কেউ উপকার করেছে এই জন্য আকৃষ্ট হয় আমরা দেখি আপনি যেই দিকে যান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এই সবগুলো পূর্ণ মাত্রায় পাওয়া যায় সৌন্দর্যের দিক যদি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য তার গঠনাকৃতি হাদিসের সব কিতাবে পাওয়া যায় আল্লাহর নবীর সাহাবী হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে বলেছেন ও আহসান মিন কালাম তারা কত্ত আইনি ও আজমাল মিন কালাম তালিদিন নিসাও খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাও ওয়ালাউ সাফফারতা নাফসাকা লাম তাজিদহা আলা মাফি কল কলব মা কামিন কারাম ইত্তিবাই হে নবী আপনার চেয়ে সুন্দর চেহারা আপনার সে সুন্দর আকৃতির মানুষ পৃথিবীর কোনো নারী জন্ম দেয় নাই পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই আইবিন আপনি সমস্ত আইব দোষ ত্রুটি মুক্ত হয়ে সৃষ্টি হয়েছেন কান্নাকা কদ খুলিত্তা কামা তাসাউ যেন আপনি যেমনটা চেয়েছিলেন আপনার চাহিদা মতো আপনার প্রভু আপনাকে সৃষ্টি করেছে ওয়ালাউ সাব্বারতা নাফসাকা লাম তাজিদহা আপনি নিজেও যদি আপনার চেহারা অঙ্কন করতেন তাহলেও আল্লাহ আপনাকে যে সুন্দর চেহারা দিয়েছেন এর চেয়ে সুন্দর করা সম্ভব ছিল না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে বলেছেন লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন আমারও একটা সূর্য আছে আসমানেরও একটা সূর্য আছে আমার সূর্য আসমানের সূর্যর চেয়ে অনেক ভালো দুনিয়ার সূর্য আকাশের সূর্য ফজরের পরে উদয় হয় আর আমার সূর্য অশামসি আমার সূর্য অন্ধকারের সময় রাতের আধারে ইশার পরে তুলু হয় কি বুঝালেন দুনিয়ার সূর্য আসমানের সূর্য দুনিয়ায় দেখা যায় ঠিকই কিন্তু দুনিয়ার জুলুম নির্যাতন অত্যাচার অবিচার অন্যায় দূর করতে পারে না আমার সূর্য দুনিয়ার অত্যাচার অবিচার অন্যায়কে ধ্বংস করে যেই লোকগুলো যুদ্ধ করত মারামারি করত তাদেরকে এক কাতারে দাঁড় করে দিয়ে ঘোষণা করেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিনরা ভাই ভাই এই জন্য কোন এক উর্দু কবি বলেছেন দুরফিসানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া দিল কো রোশন কর দিয়া আঁখো কো বিনা কর দিয়া खुद न थे जो राह पर औरों के हादी बन गए क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया ভাইরা আমার আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সৌন্দর্যের মধ্যেও পূর্ণতা ছিল চরিত্রের মধ্যে কেমন ছিল গত যে আমরা কোরআন থেকে আলোচনা করেছি মানুষ ভালোবাসে আত্মীয়তার কারণে আত্মীয়তার রক্তের সম্পর্কের কারণে সেই বিবেচনায়ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবেচনা করলে কোরআনের সূরায় তওবার 128 নম্বর আয়াতে বলা হয়েছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম তোমাদের মাঝে একজন রাসূল আগমন করেছেন তোমাদের থেকেই আজিজুন আলাইহি মা আনিতুম তোমাদের যদি কোনো কষ্ট হয় তোমাদের যদি কোনো সমস্যা হয় সেটা তার উপরে মারাত্মক প্রভাব ফেলে তাতে তিনি কষ্ট পান হারিসুন আলাইকুম তোমাদের প্রতি সব সময় তিনি আশাবাদী যাতে তোমরা মমিন হয়ে জান্নাতি হতে পারো জাহান নামে না চলো বিল মিনিন রহিম মমিনদের প্রতি তিনি দয়ালু এমনি ভাবে সুরায় কাহাফের ছয় নাম্বার আয়াতে বলা হয়েছে فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন আর লোকেরা সে দাওয়াত গ্রহণ করলো না আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম বললেন আমি হচ্ছি ওই ব্যক্তির মতো যে রাতের বেলায় আগুন প্রজ্বলিত করেছে আগুন দেখে ওই পোকা বিভিন্ন পোকা এসে আগুনে পুড়ে মরতে শুরু করলো যে ব্যক্তি আগুন জ্বালালো সে শত চেষ্টা করছে এই পোকাগুলোকে আগুন থেকে বাঁচাবার জন্য কিন্তু ওই পোকাগুলো লোকটাকে পরাজিত করে আগুনে ঝাঁপ দিচ্ছে আমিও তোমাদেরকে আমি তোমাদের কোমর ধরে ফিরাবার চেষ্টা করছি তোমরা জাহান নামের দিকে যেও না তোমরা মূর্তি পূজা করো না বায়া মাধ্যম ধরো না পীর পূজা করো না মাজার পূজা করো না তোমরা জাহান নামের দিকে ধাবিত হচ্ছ কিন্তু তোমরা আমার দিকে কর্ণপাত না করে আমাকে পরাজিত করে আগুনে ঝাঁপ দিয়ে তোমরা জাহান্নামি হচ্ছে কোরআনে সেজন্য আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলা হয়েছে আপনি কি এই লোকদের পিছনে আপনাকে ধ্বংস করে ফেলবেন হালাক করে ফেলবেন উমিনু ইউমিনু আল হাদিস আসাফা এরা যদি আপনার কথায় কর্ণপাত না করে এরা যদি ইমান না আনে তাহলে কি আফসোস করে করে আপনি নিজেকে ধ্বংস করে ফেলবেন কোরআনের সুরায় সোহারা এই সুরার তিন নম্বর আয়াতে বলা হয়েছে ফলে আল্লাকা বাখেউন নফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন তারা মুমিন না হলে সেই আফসুসে আপনি কি নিজেকে ধ্বংস করে ফেলবেন এরকম ভাবে আল্লাহর পক্ষ থেকে নবীকে সান্ত্বনা দেওয়া হচ্ছে এত দয়ালু ছিলেন মোমিনদের প্রতি এরপরে যদি বলা হয় কামালাত যোগ্যতা আল্লাহর রসুল সাল আলাইহি ওয়াসাল্লামের কোন যোগ্যতা ছিল না আমরা গত জুমা আলোচনা করেছি একজন রাখাল থেকে রাষ্ট্রনায়ক পর্যন্ত পৃথিবীর যে কোনো স্তরের মানুষ হন না কেন যে কোনো স্তরের মানুষ হোক না কেন প্রতিটি মানুষের জন্য প্রতিটি মুহূর্তে আল্লাহর নবীর জীবনের মধ্যে আদর্শ রয়েছে তিনি রাখালের আদর্শ তিনি যুবকের আদর্শ তিনি বিচারকের আদর্শ তিনি রণাঙ্গনের যুদ্ধার আদর্শ তিনি একজন কমান্ডারের আদর্শ তিনি বাবার আদর্শ তিনি নানার আদর্শ তিনি শিক্ষকের আদর্শ তিনি খতিবের আদর্শ তিনি রাষ্ট্রপতির আদর্শ এভাবে সমাজের যত স্তরের মানুষ হতে পারে সর্ব স্তরের মানুষের জন্য সারাক্ষণ তিনি আদর্শ হয়ে আছেন কোরআন সেজন্য বলেছে আমি আপনার মর্যাদাকে সর্বোচ্চ স্থান দিয়েছি সুরায় ইনসরাহ চার নাম্বার আয়াত এমনি ভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সর্বদিক থেকে দয়া এবং এহসানের দিক থেকে উচ্চ মর্যাদায় ছিলেন একজন মানুষ একজনকে ভালোবাসে দয়ার কারণে আপনি একজনকে দশ টাকা দিলেন দেখবেন যে এরপরে সে আপনার প্রতি আনুগত্যশীল হয় উত্তরবঙ্গে কোথাও আমি একটা মাহফিলে গিয়েছিলাম আসরের পরে হাঁটা শুরু করলাম একটা কুকুর সাথে হাঁটা শুরু করলো দেখলাম কুকুরটা না খেয়ে একেবারে শুকিয়ে আছে সামনে পড়লো দোকান রুটি একটা কিনে খাওয়ালাম এরপরে ওই কুকুর আমি যতদিন যতক্ষণ পর্যন্ত ওই মাহফিলে ছিলাম আমার সঙ্গে প্রায় তিন কিলোমিটার হাত ক্লাস হয়ে পড়ে এরপরে মাহফিলের শেষ পর্যন্ত মঞ্চের পিছনে বসে পাড়াদারি করেছে অবশ্য কুকুরের উপরে আমার লেকচার আছে কুকুরের মধ্যে দশটা গুণ আছে আজকে আমি কুকুর নিয়ে আলোচনা করছি না আমার কেতাবুল ইমান যেটা এটা ইনশাল্লাহ খুব সুন্দর করে আবার আসবে হয়তো মাসখানিক সময় লাগবে আরো ওর মধ্যে এটা লেখা আছে বলছিলাম দয়া এহসান করুণা যদি কারোর থেকে কেউ পায় তাকে সে ভালোবাসে তার আনুগত্য করে এখানেও যদি আমরা দেখি আল্লাহর রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষের উপরে যত মানুষ দুনিয়ায় আপনার উপকার করতে পারে আপনার জন্য হেসান করতে পারে সবচেয়ে এই পৃথিবীর মানুষের জন্য যিনি উপকার করেছেন দয়া করেছেন করুণা করেছেন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল এজন্যই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন এরপরে আরো বেশি দানশীল হতেন وكان أجود ما يكون في رمضان كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبرائيل আর সবচেয়ে তিনি বেশি দানশীল হতেন রমজানে যখন জিব্রাইল তার সঙ্গে সাক্ষাৎ করতেন ওয়াকানা ইয়ালকাহু কুল্লি লাইলাতিন মিন রমাদান জিব্রাইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের সঙ্গে রমজান মাসের প্রতি রাতে সাক্ষাৎ করতেন ফায়ুদারিসুহুল কোরআন আল্লাহর রাসূলের সঙ্গে কোরআনের দার্স করতেন আল্লাহর রাসুল সাল্লাম জিব্রাইলকে কোরআন শোনাতেন জিব্রাইল রাসুলকে কোরআন শোনাতেন ফাইউদারিসুহু আরবি যারা জানেন এটা বাবে মোফালাত থেকে উভয় পক্ষ থেকে শোনানোকে বলে দারাস এরপরে বলছেন ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসন্তের নতুন বাতাস যে উপকার করে তার চেয়েও বেশি দ্রুত এবং বেশি উপকারী ছিলেন হাদিসটা আছে বোখার বোখারির তিন হাজার দুইশো বিশ নাম্বার এরকম চার হাজার নয়শো সাতানব্বই মুসলিমের ছয় হাজার একশো উনপঞ্চাশ নাসাইর দুই হাজার চুরানব্বই বাইহাকির আট হাজার সাতশো আটাত্তর নম্বর হাদিস বোঝা গেল একজন মানুষ একজন মানুষকে যে কারণে ভালোবাসে সেই কারণগুলো আল্লাহর রাসুলের মধ্যে পূর্ণ মাত্রায় পাওয়া যায় এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে বলেছেন খালি ভালোবাসতে বলেন নাই সূরা তোবার চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহান পরিষ্কার করে ঘোষণা করেছেন আল্লাহর নবীর মহব্বতের চেয়ে আল্লাহর মহব্বতের চেয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করার চেয়ে অন্য কোন জিনিসের যদি মহব্বত তোমাদের কাছে বেশি হয় তাহলে অপেক্ষা করো আল্লাহর গগব তোমাদের উপর অবতীর্ণ হবে قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আশেকে রাসূলদের জানিয়ে দিন পীরের মুরিদদেরকে জানিয়ে দিন আর সত্যিকার অর্থে যারা আল্লাহর ভালোবাসার দাবি করে রাসুলের মহাব্বাতের দাবি করে কুল আপনি তাদেরকে বলুন ইনকান হুকুম তোমাদের আবা বাপ দাদা পূর্বপুরুষের ভালোবাসা না হুকুম তোমাদের সন্তান ছেলে মেয়ে নাতি পুতি এদের ভালোবাসা তোমাদের ভাই বোন তোমাদের স্ত্রী স্বামী রতুকুম আত্মীয় স্বজন ওয়া আমওয়ারুন ইকতারাফতুমুহা এবং সম্পদ যা তোমরা সঞ্চয় করেছ অতি অতিজারতুন আর ব্যবসা বাণিজ্য তকসাওনা যা বিনষ্ট হয়ে যারা আশঙ্কা করছো আল্লাহর রাস্তায় নেমে গেলে রাসুলের পথে চললে ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে বাড়ি ঘর ত্যাগ করতে হবে সন্তান চলে যাবে এমনি ভাবে তার নাহা আর তোমাদের বাড়ি ঘর অট্টালিকা সুন্দর বাড়ি সুন্দর গাড়ি এই সব যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয় কিসের চেয়ে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি তোমাদের কাছে বেশি প্রিয় হয় আল্লাহর চেয়ে এবং আল্লাহর রাসূলের চেয়ে ও জিহাদিন ফি সাবিলিহি এবং আল্লাহর রাস্তায় জেহাদ করার চেয়ে তোমাদের কাছে যদি এই তিনটা জিনিসের চেয়ে ওই আটটা জিনিসের মহাব্বত বেশি হয় পাতার বাসু অপেক্ষা করো আমরিহি আল্লাহর শাস্তি আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত জেনে রাখো ইয়াহদিল কৌমাল ফাসিকিন আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত দান করেন না পথবর দর্শন করেন না আয়াত থেকে পরিষ্কার হয়ে গেল যদি কোনো ব্যক্তি বাবার মহাব্বতে সন্তানের মহাব্বতে স্ত্রী মহাব্বতে ভাইয়ের মহাব্বতে বংশের মালের মহাব্বতে বাড়িগাড়ি মহাব্বতে এমনি ভাবে ব্যবসা বাণিজ্যের মহাব্বতের কারণে আল্লাহ আল্লাহ রাসুলের মহাব্বতের প্রাধান্য না দেয় আল্লাহ আল্লাহর রাসুলের জন্য আল্লাহর দিনের জন্য জেহাদ করতে না চায় তাদের উপরে আল্লাহর গজব অনিবার্য যে কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে যাবে সুরায় তবার চব্বিশ নম্বর আয়াত এমনি ভাবে কোরআনের সুরায় আহজাব এর ছয় নম্বর আয়াতে বলা হয়েছে النبي أولى بالمؤمنين من أنفسهم নবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলা বিল মুমিনিন মমিনদের কাছে বেশি নিকটে বেশি আপন মিন আনফুসিহিম আজওয়া মিন আনফুসিহিম তাদের নিজেদের জীবনের চেয়েও প্রত্যেকটা মমিনের চিন্তা করতে হবে আল্লাহর মহব্বত আমার কাছে কতটুকু আছে যদি আমার মধ্যে আল্লাহর রাসুলের মহব্বত আমার নিজের চেয়ে আমার সন্তানের চেয়ে স্ত্রীর চেয়ে বাড়ি ঘরের চেয়ে ব্যবসা বাণিজ্যের চেয়ে এমনকি নিজের জীবনের চেয়ে যদি বেশি না হয় তাহলে মমিন হতে পারি নাই এখন পর্যন্ত ইমানের পরীক্ষা আমি পাশ করতে পারি নাই কোরআন সেজন্য বলেছে আন্নাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম মমিনদের কাছে নবী বেশি আপন তার নিজের চেয়েও ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম আর নবীর স্ত্রীগুণ হচ্ছে মমিনদের মা আমি এটা আলোচনা করেছিলাম গত জুমাতে যে দেশের বেদাতিরা আল্লাহর নবীকে মহাব্বতের নামে যারা মিলাদ দেয় মিষ্টি খায় এই লোকগুলো মানুষকে বুঝায় নবীর স্ত্রীকে বিয়ে করা হারাম কেন নবীরা জীবিত আমি বলেছিলাম নবীরা জীবিত এজন্য নবীর স্ত্রীদেরকে বিয়ে করা হারাম তা নয় কোরআনের আয়াত পড়ো একাধিক জায়গায় কোরআন ঘোষণা করেছে নবীদের স্ত্রীগণ মমিনদের মা আর মাকে বিয়ে করা কারোর জন্য জায়েজ নেই হারাম সেজন্য নবীদের স্ত্রীদেরকে বিয়ে করা হারাম এটা কি নবী জীবিত থাকার কারণে না নবীর স্ত্রী মমিনদের মা কোরআন থেকে দলিল নিবেন সুরায় আহজাবের ছয় নম্বর আয়াত কোন ভণ্ড বেদাতি প্রতারক যারা মানুষকে বলে কাল কোরআনে আছে হাদিসে আছে আমাকে সেদিন একজন শিক্ষক ফোন দিয়ে জিজ্ঞেস করলেন শিক্ষক না ভুল বলছি একজন সেনা অফিসার দুইজন একত্রে ডিউটি করছেন দুইজনের হাতেই অস্ত্র আছে একজনে বলল কোরআনে আছে মমিনদের কলব আল্লাহর আরস আর একজন সে হয়তো কোনোভাবে আমার লেকচার শুনেছে সে বলল প্রমাণ করবে তাহলে এখনই গুলি করবো আমাকে ওখান থেকে ফোন দিল দুজন গরম আমি বললাম যে আপনি গুলি করেন না ওকে তেলা পোকা উই পোকা গুলি করে লাভ নেই পারলে ওকে যারা শিখিয়েছে কলুবুল মুমিনিন আরশুল্লাহ আরবিতে শুনিয়েছে ও কোরআন মনে করে বসেছে সেজন্য তোমাকে বলেছে ওকে মার লাভ নাই মারতে যদি পারো যেই পীর যেই আলেম যেই ভণ্ড যেই বক্তা যেই সুফি ওদেরকে শিখিয়েছে মমিনদের কলবাল্লার আরস আর এটাকে আরবিতে বলেছে কুলুবুল মমিনার সুল্লা পারলে ওকে গুলি করো কোরআনে আছে হাদিসে আছে চরমনাই পীরের বইটি আছে চর্ম নাই পীরের বইতে আছে সমস্ত পীরদের বইতে আছে কুলুবুল মমিনিন আরসুল্লাহ মমিন বান্দার কলব আল্লাহর আরস এই বেটা আল্লাহর আরস কি তোর খাজা বাবার পালকি পেয়েছিস আল্লাহর আরস কি এত ছোট কেয়ামতের মাঠে আল্লাহর আরসের তলে আল্লাহ মমিনদেরকে ছায়া দিবেন সেই আরসটি এত ছোট যে আরসের তলে জান্নাতুল ফেরদাউস সেই আরসটি এত ছোট ওয়াল বয়ান আল্লাহ দেন নাই বলছেন যে আরশের উপরে যে কুরসি এই কুরসি সাত আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে আছে ইস্তাওয়া আল আরশ আল্লাহ আরো সে সমাসীন আর সেটাকে বানাইল কি মমিনের কলব আল্লাহর আরস আরো বলে আরবিতে কলুবুল মমিন আর সুল্লা এই পীরের মরিদরা কোরআন পড়তে পারে না না পড়লেও জাল হাদিসগুলো মুখস্থ ঠিকই করেছে জাল হাদিস সব মুখস্থ আছে ভুয়া হাদিস সব মুখস্থ আছে আমার ভাইয়েরা আপনাদেরকে আমি বলি বসে থাকবেন না কাজ করুন এখন এই খ্রিস্টানদের দালালেরা মানুষকে কোরআন থেকে দূরে সরে দেওয়ার জন্য যখন কাউকে দেখে কোরআনের অনুবাদ পড়ছে তাফসির পড়ছে না না খবরদার তুমি কোরআন পড়বা না এটা বলতে পারবা না কোরআন পড়তে হলে পনেরোটা এলেম লাগে তোমার কি আছে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে এখন আমি তাবলিগের লোকদেরকেও বলি আল্লাহর দিনের জন্য দাওয়াতের কাজ করো ভালো কথা মানুষকে ফাজাইলে আমল পড়ার জন্য যতটা উদ্বুদ্ধ করে তার চেয়ে বেশি কোরআন থেকে দূরে রাখার জন্য চেষ্টা করে এরা কোরআন পড়তে দেয় না কোরআন বুঝবা না কোরআন পড়তে পনেরোটা এলেম লাগে ওই বেটা কোন কিতাবে লেখা আছে কোরআন পড়তে পনেরোটা এলেম লাগে আমি বের করে দিব তোরা তো পাবি না আলেদ কান ফি উলুমিল কোরআন উসুলে তাফসিরের কিতাব আছে উলুমুল কোরআনের কিতাব আছে জালালউদ্দিন সৈয়তির লেখা ওই কিতাবে এক জায়গায় লিখেছে একজন মুফাসসির হওয়ার জন্য তাফসির কারক হওয়ার জন্য তাকে পনেরোটা এলেম লাগবে কারণ গ্রামার না জানলে আরবি না জানলে নাহু সরব না জানলে বালাগাত ফাসাদ না জানলে মান্তেক না জানলে কোরআনের অর্থ সে বুঝবে না ভালো করে তাফসির করতে পারবে না কিন্তু নিজে কোরআন পড়ার জন্য নিজে বোঝার জন্য নিজে আমল করার জন্য পনেরোটা এলেম লাগবে কোন কিতাবে লেখা আছে আসল বিষয় হলো ওরা নিজেরা ওই কিতাবগুলো পড়ে নাই ওদের পীররাও পড়ে নাই কারো থেকে শুনেছে মুফাসসির হওয়ার জন্য পনেরো এলম লাগে মুফাসসিরটা ভুলে গেছে শয়তান ভুলিয়ে দিয়েছে এরপরে তারা শয়তানের মিশন প্রচার করার জন্য মানুষকে দু কোরআন থেকে দূরে সরাবার জন্য এরা এখন মাঠে নেমেছে পীরদের লেখা চরমনায় পীর তার দাদা পীরের লেখা বাবা পীরের লেখা সাতাইশ খান বই পড়ার জন্য প্রত্যেকটা বইতে উপদেশ দিয়েছেন কিন্তু দুর্ভাগ্য কোরআন পড়ার জন্য কোনো জায়গা নির্দেশ করা হয় নাই এমনি ভাবে তাবলিগের নামে ব্যাপকভাবে কাজ হচ্ছে এহুদি খ্রিস্টানরা স্বাগত জানাচ্ছে কারণ আমি বলেছিলাম মুসলিম যুবকেরা যাতে করে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের বিরুদ্ধে রুখে না দাঁড়ায় সেজন্য যুবকদেরকে পাঠা যখন বেশি বাড়াবাড়ি করে তোলাইয়ে দেয় খাসি বানাইয়ে দেয় মুসলিম যুবকদেরকে খাসি বানাবার জন্য তোলানোর জন্য বিচি ফেলে দেওয়ার জন্য যেই চক্রান্তটি কাজ করেছে সেই চক্রান্তটি হচ্ছে খানকার তাবড়ি করা ভালো কাজ করে ভালো কাজ বুশও করেছে ভালো কাজ ওবামাও করে ওবামা ইসলামের পক্ষে লেকচার দেয় নাই কয়েকদিন আগেও লেকচার দিয়েছে এই লেকচার শুনে পাগল হইও না আল্লাহর নবীর জীবনী দেখো আল্লাহর নবী একটা নয় দুটো নয় সাতাইশটা যুদ্ধে কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেছেন আল্লাহর নবী লোহার পোশাক পরেছেন মক্কা বিজয়ের ইতিহাস পড়ো আল্লাহর নবীর মাথায় লোহার টুপি ছিল গায়ে লোহার পোশাক ছিল তোমরা যেরকম বলো মানুষকে দাওয়াত দিলে আস্তে আস্তে সব মানুষ দিনে আসলে পরে আর যুদ্ধ জেহাদ লাগবে না এই ফর্মুলা আল্লাহর নবী নিজে বোঝেন নাই তুমি ছয় উসুল ঠিক করলা এই ছয় উসুলের মধ্যে জেহাদ নাই কে ঠিক করেছে ছয় উসুল আল্লাহর নবী কি বুঝেন নাই এই ছয় উসুলের উপরে কাজ করলে পরে বাকিগুলো সহজ হয়ে যাবে কি সুন্দরভাবে বুঝায় মোটামুটি ছয়টি গুণ অর্জন করতে পারিলে করিতে পারিলে ইসলামী জীবনের উপরে চলা সহজ হইয়া যাইবে সেই ছয়টি গুণ কি কি কলেমা নামাজ এলে জিকির একরামুল মুসলিমিন সোহিনিয়া তাবলিক এই কয়টা করলে সব ঠিক হয়ে যাবে এই ছয়টা জিনিস করলে ঠিক হয়ে যাবে এই কথাটা কোরআনে আছে না হাদিসে আছে এই কথাটা আল্লাহর নবী বুঝেন নাই আবু বকর ওমর ওসমান বুঝেন নাই বুঝলা তুমি বুঝা গেল আল্লাহর নবীর দিন থেকে কোরআনের থেকে হাদিসের থেকে জিহাদকে উঠিয়ে দেওয়ার জন্য জিহাদকে ধ্বংস করার জন্য যে মিশন কাজ করছে সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য এই চক্রকে লাগানো হয়েছে আমি স্পষ্ট বলতে চাই আর কোনো গোপন নয় মানুষকে আর ধোকা দেওয়া নয় পরিষ্কার জানাতে চাই যেই ইসলামের মধ্যে জেহাদ নাই কোরআনের পাঁচশো আয়াতের জেহাদের আলোচনা আছে হাদিসের সব কিতাবে আবু আবুল জেহাদ আছে বুখারিতে আবু আবুল জেহাদ আলাদা আছে কিতাবুল মাগাজি আলাদা আছে আল্লাহ নবী কয়টা যুদ্ধ করেছেন আল্লাহ নবীর কি কি অস্ত্র ছিল আমার কিতাব পাবেন দিন কায়েমের সঠিক পথ ওই বইটা পড়েন আল্লাহ নবীর ঘোড়া কয়টা ছিল গাধা কয়টা ছিল তীর কয়টা ছিল বর্ষা কয়টা ছিল কয়টা যুদ্ধ আল্লাহ নবী করেছেন আল্লাহ নবীর লোহার পোশাক কয়টা ছিল সবগুলো বর্ণনা দেওয়া আছে না সব লেখা আছে দলিল সহল ঘোড়ার নামও দেওয়া আছে কোন ঘোড়ার কি নাম ছিল তাও লেখা আছে বোঝা গেল যেই ইসলামে জেহাদ নাই যেই ইসলামে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ নাই সেই ইসলাম আর যাই হোক না কেন কোরআনের ইসলাম না হাদিসের ইসলাম না আল্লাহর নবীর ইসলাম নয় সাহাবাই কেরামদের ইসলাম নয় কারণ কোরআনে কি আছে কোরআনে কি আছে হাদিসে কি আছে আল্লাহর নবী কি করেছেন তাহলে যাদের ইসলামে জেহাদ নাই তারা কি কোরআন হাদিসে ইসলামে আছে তারা কি আল্লাহর নবীর ইসলামে আছে তারা কি এমনি ভাবে পরিষ্কার হতে হবে আল্লাহর নবীকে ভালোবাসার অর্থই নয় যে আমি মিলাদ করলাম আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার করে দিলেন আল্লাহর নবীকে ভালোবাসতে গিয়ে প্রয়োজনে সব ত্যাগ করতে হবে এমনকি জীবনটাও ত্যাগ করতে হবে সাহাবাহিকেরাম সে পরীক্ষা দিয়েছেন যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর দিকে তীর ছোড়া হচ্ছে সাহাবাহিকেরাম কিরম আল্লাহর নবীর গায়ে তীর লাগতে দেন নাই বর্ষা লাগতে দেন নাই তরবারির আঘাত আসতে দেন নাই নিজেকে ঢাল স্বরূপ পেতে দিয়েছেন আশি আশি নব্বইটা একশোটা তীর তরবারির জখম পাওয়া গেছে এক একজন সাহাবি শহীদ হয়ে যাওয়ার পরে এজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন عن انس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে বেশি প্রিয় না হব কিসের থেকে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন তার পিতা থেকে তার সন্তান থেকে এবং সমস্ত মানুষ থেকে আমি যতক্ষণ পর্যন্ত তার কাছে বেশি প্রিয় না হব অতক্ষণ পর্যন্ত তোমাদের কোনো ব্যক্তি মমিন হতে পারবে না হাদিসটা সহি বুখারির পনেরো নম্বর হাদিস সহি মুসলিমের একশো সাতাত্তর একশো আটাত্তর নাসাই শরীফের পাঁচ হাজার আঠাশ নম্বর হাদিস মুসনাদে আহমদের বারো হাজার আটশো চব্বিশ নম্বর হাদিস বাই হাকির ষোলো হাজার একশো সত্তর নম্বর হাদিস এরপরে শুনুন আর একটা হাদিস আবদুল্লাহ হেসাম থেকে বর্ণিত قال كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب আমরা আল্লাহর নবীর সঙ্গে ছিলাম আল্লাহর নবী অমর আব্দুল খত্তাবের হাত ধরে আছেন কার হাত ধরে আছেন আখিজুন বিয়াদি ওমর ইবনাল খত্তাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খত্তাবের হাত ধরেছিলেন ফাকাল আল্লাহু ওমর এই অবস্থায় ওমর বললেন ইয়া রাসূল আল্লাহ লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি অবশ্যই আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সব কিছুর চেয়ে বেশি প্রিয় তবে আমার নিজের জীবনের চেয়ে নয় কে বললেন অমর রাজি আল্লাহ তালানহ আল্লাহর নবী কি বলছেন শুনুন فقال النبي صلى الله عليه وسلم لا আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না তুমি তাহলে মমিন হতে পারো নাই ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা যতক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ সাল্লাম তোমার কাছে তোমার নিজের জীবনের চেয়ে বেশি প্রিয় হতে না পারবো অতক্ষণ পর্যন্ত তুমি মমিন হতে পারবে না ফাকাল আলাহু আমার অমর তখন একটু চিন্তা করলেন এরপরে বুঝতে পারলেন যে না আসলে আমি আল্লাহ নবীকে জীবনের চেয়েও বেশি মহব্বত করি এবারে পরিষ্কার জানিয়ে দিলেন ফকাল লাহু আমার ফাইন্নাহু আল আন হ্যাঁ ইয়া রাসূল আল্লাহ এখন আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি ও উনিও কসম করে বললেন যে আল্লাহর কসম আপনি আমার কাছে আমার জীবনের চেয়েও বেশি প্রিয় فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ তাহলে এখন তুমি মুমিন এখন তুমি মুমিন যদি দিনের উপরে অটল থাকতে গিয়ে রাসূলের মহব্বতের পরিচয় দিতে গিয়ে জীবন দিতে হয় শাহাদ বরণ করতে হয় তাও তুমি করতে পারবে এই পরিমাণ যদি তোমার ভিতরে ইমান থাকে তাহলে তুমি মমিন আর যদি মারামারি দেখলে পালাতে হয় আল্লাহ নবীর মোহাম্মদে মিষ্টি খেতে পারো কিন্তু জীবন দিতে পারো না তুমি মমিন হতে পারো না মাজনুন লাইলির জন্য পাগল হয়ে রাস্তায় ঘুরে লাইলি দয়া হলো মাজনুনের জন্য প্রতিদিন এক পেয়ালা দুধ পাঠাবার অর্ডার দিল দুধ যথারীতি যাচ্ছে খবর ছড়িয়ে পড়ল পাড়ার মাস্তানদের ভিতরে সবাই মজনুন হয়ে গেল লাইলির জিকিরে লিপ্ত হয়ে গেল যে ব্যক্তি দুধ পান করায় সে দেখলো দৈনিক মাজদুমদের কাতার ভারী হচ্ছে লাইলিকে গিয়ে বলল লাইলি তোমার মজনুন কয়জন কেন একজন কিসের একজন মজনুমদের কাতার দৈনিক ভারী হচ্ছে আর দুধ তো এখন ভাগেই পায় না কেউ লাইলি বিষয়টা বুঝতে পারলো ডুপ্লিকেট মজনুন তৈরি হয়েছে নকল মজনুন ভুয়া মজনুন তৈরি হয়েছে লাইলি বলল ঠিক আছে আজকে পেয়ালা ওইটাই নিয়ে যাও আর সঙ্গে একটা ছুরি নিয়ে যাও মাজনুনদেরকে বলো লাইলি অসুস্থ হয়ে পড়েছে রক্তের প্রয়োজন ওহে মজনুনরা ছুরি আছে নিজের শরীর কেটে রক্ত বের করে পেলায় ঢালো ঠিকই আজকে লাইলির পাগল মাজনুনদের কাতার অনেক ভারী সবাই লাইলি লাইলি জিকির রত কেউ লাভ দিয়ে সামিয়ানের উপরে উঠছে কেউ বাদর ঝুলছে কেউ আবার নাচানাচি করছে কেউ আশেখে রাসুল বলে যাচ্ছে কেউ পাগল হয়ে নাচতে শুরু করেছে খবর এসলো লাইলি অসুস্থ রক্তের প্রয়োজন ওহে মজনুনের দল তাড়াতাড়ি ছুরি দিয়ে রক্ত দাও এবারে মজদুনদের কাতার খালি হয়ে গেল সব মজদুন পালাতে শুরু করলো আর তারা বলতে লাগলো হাম দুধ পিনে ওয়ালে মজনুন হ্যাঁ খুন দেনে ওয়ালে নেই আমরা দুধ খাওয়া মজনুন রক্ত দেওয়ার মজনুন নয় এক মজনুন কোনদিন দুধ ভাগে পায় নাই শুকিয়ে গেছে দেহে রক্ত নাই ছুরি নিয়ে কাটা শুরু করে দিয়েছে আমার লাইলি ঠিকই অসুস্থ হয়েছে রক্তের প্রয়োজন নাও রক্ত নাও বোঝা গেল এইটা আসল মজনুন বাকিগুলো কি বুয়া মজনুন ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর সাহাবারা যেরকম ভাবে কোনদিন আশেখ রাসুল দাবি করেন নাই ঠিক কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলেছে আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কবিতা রচনা করেছে তাহলে তাকে দুনিয়া থেকে বিদায় না করা পর্যন্ত তারা আরাম করেন নাই এ জাতির মধ্যেও যদি কেউ সত্যিকার আশিকের রসুল থেকে থাকো রাসুলের প্রেমিক থেকে থাকো আল্লাহর নবীর সমালোচনা আল্লাহ নবীর ব্যঙ্গ আল্লাহ নবীর বিরুদ্ধে কটুক্তি যেখানে করবে সঙ্গে সঙ্গে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে ভাইরা আমার আল্লাহর রাসূল সাল্লাহ সাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে যে হাদিসটা শুনিয়েছিলাম এটা বুখারীর ছয় হাজার ছয়শো নম্বর হাদিস মুসনাদে আহমদের আঠারো হাজার সাতচল্লিশ নম্বর হাদিস এবং আঠারো হাজার একষট্টি বাইশ হাজার পাঁচশো তিন নম্বর হাদিস কয়েক জায়গায় আছে এবারে আল্লাহর রাসূলের মহাব্বাতের মানিটা কি মহাব্বাতের মানি এই নয় আপনি কেবল দাবি করবেন মহাব্বতের মানি কি আল্লাহ তালা কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সুরা আল ইমরানের একত্রিশ এবং বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন قل إن كنتم تحبون الله فاتبعوني হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আশেকে রাসূলদেরকে জানিয়ে দিন যারা বড় বড় সম্মেলন করে আশেকের রাসুল সম্মেলন বিশ্ব আশেক সম্মেলন অমুক তমুক এমনিভাবে যারা আশেকে রাসুল হয়ে গিয়ে জিকির করতে করতে পাগল হয়ে যায় লাভ দিয়ে সামিয়ানার উপরে উঠে বাসের সঙ্গে বাদর ঝুলে এই সমস্ত আশেকদেরকে জানিয়ে দিন ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসো নি তাহলে তোমরা আমার ইত্তেবা করো আমার অনুসরণ করো আনুগত্য করো নি ইত্তেবা কাকে বলে এত্তেবা বলা হয় তাবি তাবিউন বলা হয় আরবিতে গরুর বাছুরকে গরুর বাছুরকে তাবিউন বলা হয় কারণ গরুর বাছুর মা গাভীর পিছনে যেতে থাকে যেদিকে যা গাভী যায় সেদিকে বাচ্চা যায় কখনোই সে নিজে চিন্তা করে না কোথায় যাচ্ছে কি হবে গরুর বাছুর যেরকম ভাবে তার মায়ের পিছনে পিছনে অনুসরণ করে সে কখনো চিন্তা করে না কি হবে কোথায় যাচ্ছি ঠিক এরকম ভাবে ফাত্তাবি শব্দের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যখন কোরআনের কোনো নির্দেশ আসবে আল্লাহর নবীর আনুগত্যের ব্যাপার আসবে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত সঙ্গে সঙ্গে আনুগত্য করতে হবে তার সামনে কোন রকম যুক্তি কোন রকম তর্ক পেশ করা যাবে না বিনা যুক্তিতে বিনা তর্কে সম্পূর্ণরূপে আনুগত্য করার নাম হচ্ছে ইসলাম নবীর আনুগত্য করে এত্তেবে বলা হয় না নবীকে মহব্বত করো নবীর নামে আশেক হও নবীর নামে লাফাও এটা বলা হয় না বলা হয়েছে কি ফাত্তাবিউনি হ্যাঁ তোমরা আমার অনুসরণ করে ইত্তেমা করো ইউহাবিবিকুমুল্লাহ তাহলে তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন ওয়াগফির যুনুবাকুম আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন আল্লাহু গফুর রহিম এরপরে আয়াতে বলা হয়েছে কুলাতি উল্লাহ আতিউর রাসূল হে নবী আপনি বিশ্ব মুসলিমদের জানিয়ে দিন আশেকে নবী সম্মেলন করতে বলি না মিলাদ দিতে বলা হয় নাই বলা হয়েছে কুল আতি উল্লাহ আতি ওর রাসুল আল্লাহর আনুগত্য করো তাঁত করো আল্লাহর নবীর আনুগত্য করে তাঁত করো ফাইং তাওয়াল্লাও যদি তা না করে ওরা মুখ ফিরিয়ে নেয় আল্লাহর নবীর জন্মদিন মিলাদ পালন করে ঠিকই রাষ্ট্রীয়ভাবে ছুটি দেওয়া হয় ঠিকই কিন্তু যখন বলা হয় যেই নবীর মহাব্বাতে রাষ্ট্রীয়ভাবে ছুটি প্রদান করা হলো বঙ্গভবনে সংসদে আদালতে ব্যাংকে সব জায়গায় সেই নবীর আদর্শ কায়েম করো নবীর শিক্ষা বাস্তবায়ন করো কোরআনের রাজ কায়েম করো কোরআনের বিধান কায়েম করো তখন তারা পিঠ ফিরিয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে দৌড় দেয় আল্লাহ তালা সেজন্য বলেছেন ফাইং তাওয়াল্লাও যদি ওরা লেজ গুটিয়ে উল্টে দিকে ফিরে দৌড় দেয় পালায় তাওয়াল্লাও মানে এমনি পালানো না লেজ গুটিয়ে পিছন দিকে পালানোর নাম হচ্ছে তাওয়াল্লাও যদি তারা পিঠ ফিরিয়ে পালায় আল্লাহর দিন কায়েম করতে না চায় আদালতে আল্লাহর দিন চলে না ব্যাংকে আল্লাহর দিন চলে না সংসদে আল্লাহর দিন চলে না আল্লাহর নবী মূর্তি ভেঙেছেন খানায় কাবা থেকে ওরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করছে গোটা চাষিকে মূর্তি পুজো উদ্বুদ্ধ করছে ফাইন তাওয়াল্লাহ যদি তারা এরকম বিদ্রোহ করে জেনে রাখো ফাইন না আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন আল্লাহ তারা এই কাফেরদেরকে পছন্দ করেন না বোঝা গেল যারা আল্লাহর হুকুম অস্বীকার করে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায় তারা আর মুসলিম দাবি করতে পারে না তাদের নাম হয়ে যায় কি সুরা আল ইমরানের একত্রিশ আর বত্রিশ নম্বর আয়াত আল্লাহর নবীর মহাব্বতের দাবি এগুলো সত্যিকার মহাব্বত হচ্ছে আনুগত্য করা সত্যিকার মহাব্বত হচ্ছে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করা যেই দিন কায়েমের জন্য আল্লাহর নবী রক্তাক্ত হয়েছেন যেই দিন কায়েমের জন্য তাইফে মার খেয়েছেন অহুদে দান দান শহীদ করেছেন হোনাইনে মাথা ভেঙে দিয়েছেন সেই নবী যেই দিন কায়েমের জন্য লড়াই করেছেন যুদ্ধ করেছেন যতক্ষণ পর্যন্ত কোন ভূখণ্ডে ওই দিন কায়েম না হয় ওই দিনের রাজ কায়েম না হয় কোরআনের বিধান কায়েম না হয় সেই জমিনে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর সুন্না অনুযায়ী নবী যেভাবে যুদ্ধ করেছেন লড়াই করেছেন জেহাদ করেছেন সেভাবে যুদ্ধ করার জেহাদ করা ফরজ হয়ে যায় ভাইরা আমার আল্লাহর নবীকে এই জন্য এভাবে সম্মান করতে বলা হয়েছে আমরা কিভাবে রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসবো রাসুল অনুসরণ করব এই জন্য কতগুলো জিনিস খেয়াল রাখবেন এক নাম্বার হচ্ছে আল্লাহর রাসুলের দুশ্মনদের সঙ্গে কোনো বন্ধুত্ব করা যাবে না কোরআনে পরিষ্কার বলা হয়েছে সুরান নেশা একশো চৌচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন কাফিরিনা আউলিয়া হে যদি সত্যিকার মমিন হয়ে থাকো জেনে রাখো কাফিরিনা আউলিয়া কাফেরদেরকে বন্ধু বানাইও না অভিভাবক বানাইও না মুরব্বী বানাইও না মিন্দুনিল মমিন মমিনদেরকে বাদ দিয়ে আতুরিদুন আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা তোমরা কি চাও যে তোমাদের বিরুদ্ধে তোমরা আল্লাহর কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ পেশ করতে তার মানে বোঝা গেল আল্লাহর সাথে মহব্বত রাখবেন আল্লাহর রাসুলের সাথে মহব্বত রাখবেন আবার আল্লাহ আল্লাহর নবীকে যারা গালিগালাজ করে তিরস্কার করে যারা নবীর বিরুদ্ধে কটুক্তি করে তাদের সঙ্গে মহাব্বাত রাখবেন এটা হতে পারে না দুই নাম্বার কর্মসূচি দেওয়া হচ্ছে সত্যিকার যারা নবীর প্রেমিক সত্যিকার যারা আল্লাহকে ভালোবাসে নবীকে ভালোবাসে তাদের জন্য এক নাম্বার কর্মসূচি হচ্ছে আল্লাহর নবীর দুশ্মনদের সঙ্গে আর কোনো বন্ধুত্ব চলবে না দুই নাম্বার আল্লাহর নবীর দুশ্মনদেরকে শাসন কর্তৃত্বে বসানো যাবে না তাদের কোনো কর্তৃত্ব মেনে নেওয়া যাবে না কোরআনের সুরায় নেসার একশো একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তারা বলছেন ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا আল্লাহ তাআলা মমিনদের জন্য কাফেরদের জন্য মমিনদের উপরে কোনো কর্তৃত্ব করার ক্ষমতা প্রদান করেন নাই সুতরাং এই দেশে যে সমস্ত কুফার মোরতাদ মুসলিমদের উপরে শাসন চালাচ্ছে ওই কাফের মোরতাদদেরকে সরিয়ে তার স্থলে মমিনদেরকে বসানো প্রত্যেকটা মমিনের জন্য ফরজাইন হয়ে গেছে সোরায় নেসার একশো একচল্লিশ নম্বর আয়াত এরপরে আল্লাহ তাআলা আরাকাতে বলেছেন ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা খবরদার তোমরা কাফের মুনাফিকদের আনুগত্য করো না কাফের মোনাফিকদের বুঝে গেল পরিষ্কার যারা আল্লাহ এবং আল্লাহর রাসুল আনুগত্য করবে তারা কখনো কোন কাফের মুনাফিকদের আনুগত্য করতে পারে না আর যদি কাফের মুনাফিকদের আনুগত্য করে তারা রবির মুনাফ আনুগত্য করতে পারে না কোন দিকে যাবেন রাস্তা দুটো হয়তো আল্লাহ আল্লাহর রাসুল আনুগত্যশীল নতুবা তার দুশ্মনের আনুগত্যশীল তিন নাম্বার রাসুলের দুশ্মনদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে না চাই তারা পিতা হোক ভাই হোক আত্মীয় হোক তারপরেও যদি তারা কোরআন সুন্নার বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরকে আনুগত্য করা যাবে না দলিল সুস্পষ্টভাবে শুনে নাও সোরায় তবা তেইশ নাম্বার আয়াত আল্লাহ তারা বলছেন يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء হে ইমানদারগণ খবরদার তোমাদের আবাউকুম তোমাদের বাপ দাদাদেরকে ওয়াইখওয়ানাকুম ভাই ব্রাদারকে আউলিয়া অভিভাবক বানাইও না মুরব্বী বানাইও না তাদের কথা শোনো না ইনিস্তাহাবুল কুফরা আল ইমান যদি তারা ইমানের উপরে কুফুরকে ভালোবাসে কুফুরকে পছন্দ করে তাহলে এইরকম মুরব্বী এরকম বাপ বড় ভাই কাউকে মান্য করা যাবে না পরিষ্কার হয়ে গেছে মা বাবা সবাই আনুগত্যের দলি কোরআনে যথেষ্ট গুরুত্ব আছে কাফের হলেও তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে বলা হয় নাই কোরআনে বলা হয়েছে অসাহেব হুমাফিদ দুনিয়া মারুফা দুনিয়ায় তাদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করো কিন্তু আল্লাহ আল্লাহ রাসুলের আনুগত্যের বিপরীতে যদি কোনো হুকুম করে কোনো বাপ কোনো মা কোনো ভাই কোনো পীর কোনো ওলি কোনো গাউস কুতুব দরবেশ কারো আনুগত্য করা যাবে না আনুগত্য হবে কার লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক স্রষ্টার অবাধ্য হয়ে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না পীরদের কাছে যান বইতে লেখা আছে পীর যদি হুকুম করে শরীয়তের খেলাফ হুকুম করে তাও মানতে হবে এটা কোনো দেওয়ানবাগির বইতে না রাজার বাগির বইতেও না আশরশির বইতেও না চন্দ্রপাড়ার পীরে বইতেও না ওদের বইতে তো আছেই যেই বেটা এদেশে হক্কানি পীর বলে অন্য পীরদেরকে ভণ্ড বলে চষে বেড়ায় যেই বেটার মুড়িদেরা এদেশে অন্য অন্য পীরদের দেখতে পারে না যুদ্ধ করে আর এইটা দেখে আমাদের কিছু ভালো ভাইয়েরা বিভ্রান্তির মধ্যে পড়ে সেই হকানি পীরের বইতে লেখা আছে পীর যদি হুকুম করে শরীয়তের বিরুদ্ধে বলে তাও মানতে হবে জন্ম নাই পীর দলিল দিয়েছে বা মায়ে সাজ্জাদ কুন আশেক মাসুক বইতে পরিষ্কার লেখা আছে পীর যদি শরিয়াতের বিরুদ্ধেও কোনো হুকুম দেয় সেই হুকুম মানতে হবে বিনা আপত্তি আপত্তিও করা যাবে না আমি আমার দিন কায়েমের সঠিক পথ বইতে লিখে দিয়েছি তাদের বইয়ের পৃষ্ঠা সহ এরপরে বিরুদ্ধে হাদিস আছে সেই হাদিস আমি সহি হাদিস দালিল উল্লেখ করে দিয়েছি এই বইগুলো পড়বেন কেতাবুল আকায়েদ এখন যে আলোচনা করছি পুরো আলোচনা কেতাবুল আকায়দে আছে আল ওয়ালা আল বারা নামে একটা চ্যাপ্টার আছে ওইখানে এখনকার সমস্ত আলোচনা আছে ভালো করে পড়বেন ভাইরা আমার আল্লাহ আল্লাহর রসুলের আনুগত্যের ক্ষেত্রে শরিয়াতের নির্দেশের ক্ষেত্রে যদি এর বিরুদ্ধে কেউ হুকুম দেয় মানা যাবে মা বাবার হুকুম মানা যাবে ভাই বোনের হুকুম মানা যাবে পীরের হুকুম মানা যাবে নাকি কোন পীর মোরশেদ গাউস কুতুব আরো যেন কি কি আছে যেই হুকুম করুক না কেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে রাসুলের হুকুমের বিরুদ্ধে শরিয়াতের হুকুমের বিরুদ্ধে যে কেউ হুকুম করুক না কেন সেই হুকুম তার মুখে ছুঁড়ে মারতে আনুগত্য করা যাবে না আল্লাহর নবীর সাহাবিরা যুদ্ধে যাচ্ছেন নবী কমান্ডার ঠিক করে দিয়েছেন আর হুকুম করেছেন কমান্ডারের হুকুম আনুগত্য কথা মানতে হবে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কমান্ডারের সঙ্গে কোনো কারণে কর্মীদের অমিল হয়ে গেছে কমান্ডার সাহাবিদেরকে হুকুম দিল লাকড়ি জমাও সবাই শুকনো লাকড়ি জমা করলো আগুন জ্বালাও জ্বালাইল আগুন এখন কমান্ডার পীরের ভূমিকায় কমান্ডার বলে আমি তোমাদের কমান্ডার নই হ্যাঁ ঠিকই আল্লাহর রসুলকে আমার হুকুম তোমাদেরকে মানতে বলেন নাই হ্যাঁ বলেছেন তাহলে শোনো আমার হুকুম হচ্ছে এই মুহূর্তে সকলে আগুনে ঝাঁপ দাও অনেকে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে পীরে মরিদ মার্কা তৈরি থাকে তো চিন্তা করে না একজন সাবি দাঁড়িয়ে গেল খবরদার কেউ আগুনে ঝাঁপ দিবা না আমরা তো আগুন থেকে বাঁচার জন্যই ইসলাম গ্রহণ করেছি এখন আবার সে আগুনে ঝাঁপ দেব আল্লাহর নবীকে জিজ্ঞেস না করে আমরা কেউ ঝাঁপ দেব না আল্লাহ নবীর সাহাবিরা ফিরে গেলেন এরপরে আল্লাহ নবীর কাছে গিয়ে বলা হলো আল্লাহর রসুল সাল্লাম তখন বলেছিলেন ওই সময়ে যদি তোমরা কমান্ডারের হুকুম আমিরের হুকুম মেনে আগুনে ঝাঁপ দিতে কেমন পর্যন্ত আগুন থেকে রক্ষা পেতে না এরপরই তার ঐতিহাসিক ভাষণ দিলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক স্রষ্টার হুকুম অমান্য করে আল্লাহর হুকুম অমান্য করে শরিয়তের হুকুম অমান্য করে কোন আমির কোন পীর কোন মুরব্বী কারো হুকুম মানা যাবে না দিন কায়েমের সঠিক পথ বইতে দলিল দেওয়া আছে হাদিস নাম্বার ছ দেওয়া আছে ভালো করে পড়বেন ভাইয়েরা আমার এরপরে আল্লাহ তালা বলছেন আনুগত্য করো না সে যে হোক না কেন ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ইমান যদি তারা কুফুরকে ইমানের উপরে প্রাধান্য দেয় এরপরে বলছেন অমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম তোমাদের মধ্যে যে কেহ আল্লাহ আল্লাহ রাসুলের আনুগত্যের বিপরীতে কোন পীরের হুকুম মানবে মুরব্বীর হুকুম মানবে বাপের হুকুম মানবে ভাইয়ের হুকুম মানবে এরকম যদি কেউ করো ফাউলাইকা জালিমুন তারা হচ্ছে জালিম সূরায়ে আবার তেইশ নম্বর আয়াত এরপর আল্লাহ বলছেন ওয়ালাউ কানু ইউমিনুনা বিন নাবিয়্যি ওয়ান বিল্লাহি ওয়ান নাবিয়্যি অমা ইলাইহি আল্লাহ বলছেন যদি সত্যিকার অর্থে এই লোকগুলো আল্লাহর উপর ইমান রাখত নবীর উপর ইমান রাখত অমা উংজিলা ইলাইহি এবং নবীর প্রতি যা নাজিল করা হয়েছে এর উপর ইমান রাখত মাত্তাখাজুহুম আউলিয়া তাহলে তারা ওই ইহুদি খ্রিস্টানদেরকে মুরতাদদেরকে বেনামাজিদেরকে বেপরদাওয়ালাদেরকে বেহায়াওয়ালাদেরকে সুদখোরকে ঘুষখোরকে মদখোরকে জুয়াচোরকে ওরা বন্ধু বানাইতো না বোঝা গেল মিথ্যা কথা বলা মিথ্যা বলে ওরা আল্লাহ বলছেন ওয়ালা কিন্না কাসিরা মিনহুম ফাসেকুন ওরা বেশিরভাগ ফাসেক সুরায় মায়দার একাশি নাম্বার আয়াত এরপরে চার নাম্বার আল্লাহর রাসুলের দুশ্মনরা তাগুদ এদেরকে প্রত্যাখ্যান করা জরুরি এদেরকে থেকে কোনো নুসরা সাহায্য নেওয়া যাবে না দারুল ইসলাম প্রতিষ্ঠার জন্য বা কোনো কারণে কোনো মোশরেকের সাহায্য নেওয়া যাবে না আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার বলেছেন ফালান আস্তাইনা বে মোশরেক আল্লাহ নবী যুদ্ধে যাচ্ছেন একজন লোক এসে আর রাসুল আল্লাহ আমি যুদ্ধে যেতে চাই বললেন তুমি কি মুসলিম না আমি মুসলিম না তাহলে আমি কি করব আমি কি ইসলাম কবুল করব না যুদ্ধ করব আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আগে ইসলাম কবুল কর তারপরে যুদ্ধ কর কারণ আমি কোনো মুশরিকের সাহায্য নিব না হাদিসটা আছে সহি মুসলিমের চার হাজার আটশো তিন নাম্বার তিরমিজির এক হাজার পাঁচশো আটান্ন মুস্তাদে আহমাদের পঁচিশ হাজার একশো আটান্ন নাম্বার হাদিস পরিষ্কার বলেছেন ফালান আস্তাইন আবে দিন কায়েমের জন্য আল্লাহর দিনের জন্য যুদ্ধ করতে গিয়ে দিন কায়েমের কাজ করতে গিয়ে আমি কোনো মোশরেকের সাহায্য নিব না বোঝা গেল কোনো মোশরেকদের সঙ্গে আতাত করে মোশরেকদের সঙ্গে জোট করে ধর্ম নিরপেক্ষ লোকদের সঙ্গে জোট করে তাদের সঙ্গে মহাজোট করে অমুক করে তমুক করে দিন কায়েম করা যেতে পারে না দিন কায়েম করতে হলে রাসুলের তরিকাই করতে হবে ব্যর্থ চেষ্টা করা যাবে না পাঁচ নাম্বার মুসলিমরা তাদের নারী নারীদের বিয়ে করতে পারবে না কোনো কাফের কোনো মুশরেক কোনো নবীর বিরুদ্ধাচরণকারী এই সমস্ত লোকদের মেয়েদেরকেও বিয়ে করা যাবে না কোরআন পরিষ্কার বলেছে সুরে বাকারার দুইশো একুশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওলা তানকে হল মুশিরা কাত হাত্তায়ু মিন্না কোন মুশিরা কাত মেয়ে লোকদেরকে তোমরা বিয়ে করো না যতক্ষণ না তারা ইমান আনে বলে আমাতুন মুমিনাতুন খয়রুম মিন মুশরিকাতিন জেনে রাখো একজন মমিনা মেয়ে লোক তোমাদের জন্য উত্তম একজন মুশরেকা মেয়ে লোকছে ওয়ালাউ আজাবাতকুম যদিও তোমরা ওই মেয়ে সুন্দরী হওয়ার কারণে মুশরেকা মেয়ে এই মেয়ে সুন্দরী পর্দা করে না বেপর্দা বেহায়া কিন্তু সুন্দরী তুমি পাগল হয়ে গেছ না ওই মেয়েকে বিয়ে করো না তুমি একজন মমিনকে বিয়ে করো ছয় নাম্বার ওদের কাছে মুসলিম নারীদেরকে বিয়ে দেওয়া যাবে না সুরায় বাকারা দুই নাম্বার সুরা দুশো একুশ নাম্বার আয়াত আল্লাহ তারা বলছেন <clears throat> ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু মুশরিক পুরুষদের কাছে তোমরা তোমাদের মেয়েদেরকে বিয়ে দিও না ওয়ালা আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আজাবাকুম জেনে রাখো একজন মমিন পুরুষ মমিন বান্দা আল্লাহর কাছে অনেক ভালো মশরেকের চেয়ে যদিও তোমরা সেই মশরেকের শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদ চেহারা সুরাত দেখে পাগল হয়ে গেছ কিন্তু তারপরেও মশরেকের কাছে বিয়ে দিও না একজন মমিনের কাছে বিয়ে দাও সাত নাম্বার মুসলিমরা তাদের উত্তরাধিকার হবে না তাদেরকে উত্তরাধিকারী বানাবে না মুসলিমদের সম্পত্তিতে ওদের কোনো ভাগ নেই ওসামা ইবনে জায়েদ থেকে বর্ণিত আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يرث المسلم والكافر ولا الكافر والمسلما কোন কাফের মুসলিমদের ওয়ারিশ হবে না আর কোন মুসলিম কোন কাফের ওয়ারিশ হবে না ওদের সঙ্গে ওয়ারিশের কোন সূত্র থাকবে না হাদিসটা সহিহ বুখারীর ছয় হাজার সাতশো চৌষট্টি নম্বর হাদিস সহি মুসলিমের চার হাজার দুইশো পঁচিশ নম্বর হাদিস সুনানের তিরমিজির দুই হাজার একশো সাত নম্বর হাদিস পরিষ্কার লা ইয়ারিসুল মুসলিম ওয়াল কাফেরা ওয়াল কাফির ওয়াল মুসলিমা কোন মুসলিম কাফেরের ওয়ারিস হবে না আর কোন কাফের মুসলিমের ওয়ারিস হবে না যারা মুসলিম আল্লাহর হুকুম মতো চলে ওদের সঙ্গে কাফের কোনো ওয়ারিসের সূত্র থাকে না আট নাম্বার কোন আল্লাহর নবীর দুশ্মন কাফের মোশরেক এই রকম লোকদের জবাই করা কোনো গোস্ত খাওয়া যাবে না কোরআনের সুরা নাম একশো একুশ নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার আলাইহি যেই পশু যেই প্রাণী জবে করার সময় বিসমিল্লা বলা হয় নাই আল্লাহর নামে জবাই করা হয় নাই খবরদার তোমরা ওই পশু খাইও না এখন বাজারে যারা গরু জবাই করে তারাই বা কেমনে করে আরো মুরগি এক হাজার মুরগি জবাই করে এক ঘন্টায় পাড়াইয়ে ধরে আর জবাই দেয় কিসের বিসমিল্লা অথচ কোরআনের আয়াত পরিষ্কার আয়াত সুরা নামের একশো একুশ নম্বর আয়াত ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ আলাইহি যেই প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম উল্লেখ করা হয় নাই ওই পশু খাইও না যে সকল ভাইয়েরা বিদেশে বসে কাফের মুলুকে বসে আমার লেকচার শুনছেন আমার বক্তব্য তাদের কানে পৌঁছে যাবে আমি সেই ভাইদেরকে বলি ওই দেশে বসে গোস্ত খেলে অবশ্যই তাহকিক করে যাচাই করে খাও বাংলাদেশে বসেও যারা গোস্ত খাচ্ছ বাজার থেকে কিনে তোমাদেরকেও যাচাই করতে হবে যাদের গোস্ত আমরা ক্রয় করছি ওরা আদৌ মুসলমান কিনা মুসলমান হলে বিসমিল্লা বলে কিনা যাচাই বাছাই না করে খাওয়াটা ঠিক হবে না আল্লাহ তারা নির্দেশ সুরা নামের একশো একুশ নম্বর হায়াত নয় নাম্বার আল্লাহর রাসুলের দুশ্মনেরা এই কাফের মুশরিক মুর্তাদেরা যদি মারা যায় ওদের জানাজা পড়া যাবে না ওদের জন্য দোয়া করা যাবে না সুরায় তোবার চুরাশি নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদা ওদের যদি কেউ মারা যায় দেখা যায় নাস্তিক সারা জীবন ছিল নাস্তিক আহমদ শরীফ হুমায়ুন আজাদ তারপরে কি যেন ছিল কবির চৌধুরী এরকম ভাবে আরো যেগুলো আছে এই স্বঘোষিত নাস্তিকগুলো যখন মারা যায় একদল মোল্লা এইগুলো গিয়ে কোরআন পড়ার জন্য মিলাদ পড়ার জন্য জানাজা পড়ার জন্য পাগল হয়ে যায় এমনি তো মুর্দারের নামে পয়সার বিনিময়ে খতম করা যায় নাই এটা আমি বহুবার বলেছি যে মুর্দারের নামে পারিশ্রমিকের বিনিময়ে খতমে কোরআন দোয়া অজিফা সম্পূর্ণ হারাম যে পড়ে সেও হারাম কাজ করে যে পড়ায় সেও হারাম কাজ করে এমনি হারাম এরপরে যদি আবার হয় বেইমানের কোরআন খতম বেঈমানের মিলাপ মোরতাদের মিলাপ এইগুলো যারা খায় ওদের পিছনে আবার কিসের নামাজ পড়বেন আপনি এই জন্য আমার লজ্জা লাগে বলতে হয় তারপরেও আমি বলে থাকি একটা নাপিত খুশি হয় যখন শোনে তার এলাকায় একটা নতুন শিশু জন্মগ্রহণ করেছে নতুন মাথা কামাইলে পয়সা বেশি পাওয়া যায় আর একটা পাড়ার মোল্লা খুশি হয় যখন শুনে মাইকে ঘোষণা শোক সংবাদ অমুকে মারা গেছে মুচে তেল দেয় আর জিব্বায় তাও দেয় এই তো খতমের দাওয়াত আসবে তিন দিন আমি রাত খামু চল্লিশ দিন পরে বড় গরু খামু কত খুশি এই তিন দিনা মিলাদ চল্লিশা মিলাদ আল্লাহর নবী করেন নাই সাহাবা একরাম করেন নাই আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবা একরাম তিন দিনে মিলাদ করেন নাই চল্লিশ শাক করেন নাই আবু বকর ওমর ওসমানের মৃত্যুর পরে তারা করেন নাই নবীর মেয়ে ফাতেমা মৃত্যুর পরে তোমাদের পীর দাবি করো আলীকে রাদিয়াল্লাহু তাআলা হো যদিও আলী রাদি কোনো পীর ছিলেন না তোমাদের দাবি অনুযায়ী তোমরা যাকে পীর বলো সেই পীর তিনি কি ফাতেমার মৃত্যুর পরে তিন দিনে মিলাদ দিয়েছিলেন হ্যাঁ। চল্লিশা করেছিলেন হ্যাঁ। তাহলে যারা এই তিন দিনা মিলাদ চল্লিশা মিলাদ বার্ষিক মিলাদ খায় পয়সার বিনিময়ে খতম করে সেইগুলো শকুনের চেয়েও কুকুরের চেয়েও খারাপ ভাইয়েরা আমার আল্লাহ তালা পরিষ্কার বলে দিয়েছেন অলা তুসাল্লি আলা কোরআন আয়াত শুনুন ভালো করে সোরায় তোবার চুরাশি নাম্বার আয়াত আল্লাহ বলছেন তুসাল্লি আলা হাদিম ওদের কেউ যদি মরে যায় ওদের জানাজা পড়বে না ওয়ালা তাকুম আলা কবরিহি বাংলা একেবারে মিল আছে ওয়ালা তাকুম আলা কবরিহি ওদের কবরে দাঁড়াইও না ওদের কবরের সামনে কবর জিয়ারত করতে যাইও না একটা নাস্তিক মোরতাদ মরলে হুমড়ি খেয়ে পড়ে কবর জিয়ারতে পাগল হয়ে যায় আল্লাহর ডাইরেক্ট করে আয়াত আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি খবরদার ওদের কবরে দাঁড়াইবা না ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি কারণ তারা আল্লাহর সঙ্গে আল্লাহর রসুলের সঙ্গে কুফুরি করেছে ওয়াহুম ফামাত ওয়াহুম ফাসেকুন ওরা ফাসেক অবস্থায় মরে গেছে তোমরা ওদের কবরে যাইবা না ওদের জানাজা পড়বা না ওদের জানাজা যাওয়া জায়েজ না হারাম পরিষ্কার হারাম করে দিয়েছেন দশ নাম্বার আল্লাহর দুশ্মন আল্লাহর রসুলের দুশ্মন কাফের মুশরেক নাস্তিক মুরতাদ এগুলো যখন মারা যাবে তখন তোমরা ওদের জন্য দোয়াও করতে পারবা না ওদের জন্য দোয়া করাও জায়েজ নেই কোরআনের পরিষ্কার আয়াত সুরায় তওবা একশত তেরো নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন মা কান আলিন নবী ওয়াল্লাযীনা আমানু মমিনদের জন্য এবং নবীর জন্য জায়েজ হবে না অধিকার নাই আই আস্তাগফিরুল মুশরিকিন কোন মুশরিকের জন্য দোয়া করা ইস্তেগফার করা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদ মা তাবায়্যানা লাহুম আন্নাহুমা সাবুল জাহিম যদি তারা নিকট আত্মীয় হয় একেবারে আপন লোক হয় রক্তের সম্পর্ক হয় তারপরেও ওদের জন্য দোয়া করা যাবে না যখন স্পষ্ট হয়ে গেল যে তারা কাফের অবস্থায় মারা গেছে জাহান নামে চলে গেছে সুরায় তবা একশো তেরো নম্বর আয়াত এই আয়াতটা নাজিল হয়েছিল আল্লাহর নবীর চাচা আবু তালেব মারা যাওয়ার পরে যেই চাচা সারা জীবন নবীর সাহায্য করেছে নবীর জন্য তিন তিন বছর পর্যন্ত কাফেররা তাকে অবরুদ্ধ করে রেখেছিল যেই চাচা ঘোষণা করে দিয়েছিল আল্লাহি লাইয়াসিলু ইলাইকা বিজামিহিম হাত্তা ওয়াসাদা ফিত্তুরাবে দাফিনা এ মুহাম্মদ তুমি তোমার দাওয়াতের কার্যক্রম চালিয়ে যাও আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত আবু তালেবের দেহের সঙ্গে রুহু থাকবে অতক্ষণ পর্যন্ত তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না এই আবু তালেব কি ইসলাম কবুল করেছিল মারা গেল আল্লাহর নবী যখন মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন সঙ্গে সঙ্গে সুরায় তবার একশো তেরো নাম্বার আয়াত দিয়ে আল্লাহ তালা তাকে রহিত করে দিলেন আর দোয়া করা যাবে না কোনো মোশেকের জন্য দোয়া করা যাবে না এগারো নাম্বার আল্লাহর দুশ্মন আল্লাহর নবীর দুশ্মন কাফের মুশরিক এহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এরপরে নামদারি মুসলমান নাস্তিক মোরতাদ এইগুলো যখন মারা যাবে খবরদার এদের দোয়া করা যাবে না এদের জন্য হজ করার অনুমতি নাই মক্কার সীমানায় প্রবেশ করতে পারবে না কোরআনের সুরায় তবা আঠাশ নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরুবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হে রাখো নাপাক নাপাক হারাম ওরা হারামের ধারে কাছে আসতে পারবে না বারো নাম্বার আল্লাহর দুশ্মন আল্লাহর নবীর দুশ্মন এহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাসারা এরপরে নাস্তিক মোরতাদ নামধারী মুসলমান এই যারা আল্লাহ নবীকে কটুক্তি করে ব্যঙ্গ করে এই সমস্ত লোকেরা মমিনদের ভাই হতে পারবে না সুরায় হুজরাতের দশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নামাল মমিনুন ইখওয়াতুন নিশ্চয় মমিনরা পরস্পরে ভাই মমিনদের সঙ্গে মমিনদের ভ্রাতৃত্ব হবে কোন কাফের মুশরেক নাস্তিক মোরতাদের সঙ্গে মমিনদের ভ্রাতৃত্ব হতে পারে না তেরো নাম্বার কোন মমিন মুসলিম যদি এই রকম নাস্তিক কাফের মোশেককে মারে হত্যা করে তার বিনিময়ে মুসলিমদেরকে হত্যা করা যাবে না কান খুলে শোনো ভালো করে শোনো প্রশাসনের লোকদেরকে জানিয়ে দেই কোন মুসলিম যদি কোন নাস্তিক মোরতাদকে নবীর দুশ্মনকে হত্যা করে খবরদার তোমরা যদি তাকে গ্রেফতার করো তাকে শাস্তি দাও হত্যা করো আল্লাহর বিধান অনুযায়ী তোমরা কাফের হয়ে যাবে কোরআনের আয়াত শুনো আল্লাহ নবীর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আন আলী রাদি আল্লাহ তাআলা আনহু আন্না রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المؤمنون تتكافأ دماؤهم মুমিনরা তাদের রক্ত খুন সমান তার মানে কোন মমিন যদি কাউকে হত্যা করে তাকেও কেসাস নিয়ে হত্যা করা হবে কিন্তু জেনে রাখো আলা লা ইউকতালু মুমিনুন বিকাফিরিন কোন মমিনকে কোন কাফের বিনিময়ে হত্যা করা যাবে না একজন মমিন যদি এমনি কোনো কাফেরকে হত্যা করে সাধারণ কাফেরকে তাহলেও তার বিনিময়ে কোনো মমিনকে হত্যা করা আর যদি আল্লাহর নবীর দুশ্মনকে আল্লাহর নবী কটাক্ষকারীদেরকে আল্লাহর নবীর ব্যঙ্গ চিত্র অঙ্কনকারীদেরকে আল্লাহ নবীর বিরুদ্ধে বক্তব্য দেয় কবিতা রাখে এই লোকগুলিকে হত্যা করে তাদেরকে হত্যা তো করা যাবেই না বরং সেই মমিন যুবকদেরকে পুরস্কার দিতে হবে এটা আছে মুস্তাদে আমাদের নয়শো একানব্বই নম্বর হাদিস আবু দাউদ শরীফের দুই হাজার সাতশো তিপ্পান্ন নম্বর হাদিস নাসাই শরীফের চার হাজার সাতশো আটচল্লিশ নম্বর হাদিস এরপরে শোনো যেই সমস্ত মজলিসে আল্লাহর নবীকে নিয়ে উপহাস করে কৌতুক করে এই সমস্ত মজলিস মমিনদের বর্জন করতে হবে সে জাতিসংঘ হোক আর যাই হোক যত বড় মজলিস হোক ত্যাগ করতে হবে এটা আছে কোরআনের সুরায় নেসার একশো চল্লিশ নাম্বার আয়াতে সময় অনেক হয়ে গেছে আলোচনা আরো অনেক বেশি জরুরি আলোচনা ছিল পনেরো নাম্বার আল্লাহর দুশ্মনদেরকে রাসুলের দুশ্মনদেরকে তোমাদের সান্নিধ্যে এনো না ওদের সান্নিধ্যে যেও না আল্লাহ সুবাহান তারা পরিষ্কার জানিয়ে সুরায় মোজাদালার বাইশ নম্বর আয়াতে এরপরে আল্লাহর দুশ্মনদের উপর নির্ভর করা যাবে না তাদের দিকে আকৃষ্ট হওয়া যাবে না কোরআন বলছে ওলা তার কেন ইলাল্লাদিনা জালামু জালিমদের দিকে তোমরা ঝুঁকে যেও না সুরা ইসরাইলে বনে ইসরাইলের চুয়াত্তর পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহর দুশ্মনদের কার্যক্রমে সন্তুষ্ট হওয়া যাবে না এটা আছে সুরায় মমতাহানা এক নম্বর আয়াত এরকম ভাবে আল্লাহর দুশ্মনদের কাছে টানা যাবে না এগুলো আছে হাদিসে সুনান ভাই হাকির বিশ হাজার নয়শো দশ নম্বর হাদিসে হাজরতে আবু মুসা শাহরি তার একজন কেরানি ছিল অফিস ম্যানেজার ছিল খ্রিস্টান অমর যখন জানতে পারলেন অমর তাকে ধমকালেন বলেন কেন একজন মমিনকে রাখো নাই সে বলল সে ভালো একজন ম্যানেজার কোনো ক্ষতি করে না আল্লাহর নবীর সাহাবি অমর গর্জ উঠলেন লা তুকরিমুহুম ইজ আহান আহমুল্লাহ আল্লাহ যখন তাদেরকে অপমান করেছেন তোমরা তাদেরকে সম্মান দিও না ওয়ালা তুদনুহুম ইজ আকসাহমুল্লাহ আল্লাহ যখন তাদেরকে দূরে সরিয়ে দিয়েছেন তোমরা ওদেরকে কাছে ডেকো না ওয়ালা তাতামিনুহুম তোমরা তাদেরকে আমানতদারি দিও না যখন আল্লাহ তাদেরকে আমানতদার বিশ্বাস করেন নাই ভাই হাকির বিশ হাজার নয়শো দশ নম্বর হাদিস এরকম ভাবে আল্লাহ নবী দুশ্মনদেরকে সম্মান করা যাবে না সহি মুসলিমের পাঁচ হাজার সাতশো উনানব্বই নম্বর হাদিস তিরমিজির দুই হাজার সাতশো নম্বর হাদিস আল্লাহ নবীর দুশ্মনদের সঙ্গে বসবাস করা যাবে না এটা আবু দাউদের দুই হাজার সাতশো উনানব্বই নম্বর হাদিস পরিষ্কার বলা আছে আল্লাহ রসুল বলেছেন মানজা মাহাল মুশরেকা ওয়াসাকানা মাহু ফাইন্নাহ মিসলুহু যে ব্যক্তি কোন মুশরেকের সঙ্গে একাত্রে বসবাস করে সে ব্যক্তি ওর মতোই মুশরেক আল্লাহ রসুল আরো বলেছেন লা তুসাকিনুল মুশরিকিন লা তুজামিউহুম কোন মুশরেকের সঙ্গে বসবাস করো না ওদের সঙ্গে একত্রে থেকো না ফামান সাক মাকানাহুম আও জামাহুম ফালাইসা মিন্না যে ব্যক্তি কোনো মুশরিকের সঙ্গে বসবাস করে ওদের সঙ্গে যারা থাকে সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয় সুনানে বাইহাকির আঠারো হাজার আটশো ছিয়াশি নম্বর হাদিস তিরমিজির এক হাজার ছয়শো পাঁচ নম্বর হাদিস এমনি ভাবে রাসুলের দুশ্মনদের মতাদর্শ গ্রহণ করা যাবে না তাদের লেবাস পোশাক চালচলন এদের অর্থনীতি সমাজনীতি রাজনীতি কোনটা গ্রহণ করা যাবে না সমাজতন্ত্র রাজতন্ত্র এরকম গণতন্ত্র এগুলো কাফেরদের তৈরি করা এগুলো মমিন্দ্রা গ্রহণ করতে পারে না এমনি ভাবে কাফের দুশ্মনদের কোন রকম তাদেরকে প্রোডাক্ট তাদের কোনো আবিষ্কৃত জিনিস খাওয়া যাবে না এখন দেখা যায় আ দিন ধরে এহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে খতিব সাহেবরা বক্তব্য দিয়ে গলা ফাটিয়ে ফেলে এরপরে যখন গলা শুকিয়ে যায় তখন পেপসি কোকা কোলা আর কি যেন সেভেন আপ এইগুলো না হলে গলা ভেজে না আমার মুসলিম ভাইদেরকে বলবো এহুদি খ্রিস্টানদের যদি ঘৃণা করো পরিষ্কার জানিয়ে দেয় এহুদি খ্রিস্টানদের কোকাকোলা ওদের পেপসি ওদের সেভেন আপ এইগুলোকে ঘৃণার সঙ্গে বর্জন করতে হবে খালি বর্জন নয় ঘৃণার সঙ্গে বর্জন করো অমুসলিম জাতি ওদের তেল ওদের সাবান ওদের পাউডার ওদের ক্রিম ওদের সবগুলোকে বর্জন করে তোমরা আল্লাহর সাহাবিরা আল্লাহ নবীর সাহাবিরা যেভাবে চলেছে সেভাবে চলো এরকম ভাবে বিশ নাম্বার কর্মসূচি হচ্ছে আল্লাহর নবীর দুশ্মনদেরকে হত্যা করতে হবে আমরা এগুলো প্রমাণ করেছিলাম বুখারির চল্লিশ চার হাজার চল্লিশ নম্বর হাদিস আবু রাফিকে হত্যা করা হয়েছে নবীর দুশ্মন কাবিন আশরাফকে হত্যা করা হয়েছে চার আচ্ছা, চার হাজার সাতত্রিশ নম্বর হাদিস বুখারির আবু দাউদের তিন হাজার ছয় নম্বর হাদিস মুসলিমের চার হাজার সাতশো পঁয়ষট্টি নম্বর হাদিস এইরকম ভাবে আল্লাহর নবীর আর একটা দুশ্মন এমনি খতাল আল্লাহ নবীকে গালিগালাজ করেছিল তাকে হত্যা করেছিল কাবার গিরাফ ধরা অবস্থায় এটা আছে বোখারির আঠারোশো ছেচল্লিশ নম্বর হাদিস তিরমিজির ষোলোশো তিরানব্বই নম্বর হাদিস নাসাইয়ের আঠাইশশো সাতষট্টি নম্বর হাদিস মুসলিমের তেত্রিশশো চৌষট্টি নম্বর হাদিস এইরকম ভাবে যে সমস্ত কবিরা আল্লাহ নবীর বিরুদ্ধে কবিতা লেখে ওদেরকে হত্যা করতে হবে এ সম্পর্কে হাদিস আছে মোস্তাদাকে হাকেমের ছয় হাজার চারশো আশি নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাম ওকবা ইবনে আবি নজর এমনি হারেস এই লোকদেরকে হত্যা করেছিলেন বাইহাকি আশি নম্বর হাদিস মুনাফেক আবদুল্লাহকে মদিনার যে বড় মুনাফেক ছিল আব্দুল উবাই এমনি খলাফ তার সন্তান বাপকে হত্যা করার জন্য আল্লাহ নবীর কাছে অনুমতি চেয়েছিল হাদিসটা আছে এটা হাদিস কতমা পেশ করেছিলাম এমনি আবু সুফিয়ানের মেয়ে মক্কার লিডার আবু সুফিয়ানের মেয়ে তার বাপ আবু সুফিয়ানকে তার ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল আল্লাহ নবীর মহাব্বতের কারণে আপনারা জানেন আবু সুফিয়ান যখন একবার মদিনায় গিয়েছিল আল্লাহ নবীর স্ত্রী উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে তার ঘরে গিয়ে উঠল আবু সুফিয়ানের মেয়ে বাপকে দেখে বিছনাটা গুটিয়ে ফেললেন আবু সুফিয়ান মক্কার নেতা উম্মে হাবিবার মা চালাক মানুষ জিজ্ঞেস করলো বিছনা গুটালা কি জন্য বিছনাটা কি আমার উপযুক্ত নয় আমি মক্কার নেতা তোমার বাপ সম্মানিত ব্যক্তি সেজন্য বোধহয় বিছানাটা আমার উপযুক্ত নয় নাকি নাকি আমি বিছানার উপযুক্ত নই কোনটা আল্লাহ নবীর স্ত্রী বাবার সামনে বলছেন ওহে আবু সুফিয়ান তুমি হতে পারো মক্কার নেতা হতে পারো আমার পিতা কিন্তু জেনে রাখো তুমি মোশরেক তুমি কি মোশরেক আর কোন মুশরেক নাপাক কোন নাপাক ব্যক্তি আল্লাহর নবীর বিছানায় বসতে পারে না পাপ কি তাড়িয়ে দিয়েছে অমুসলিম যুবকেরা যে সত্যিকার অর্থে নবীকে মহাব্বত করো নবীর মহাব্বতের জন্য সাহাবাই কেরাম যে আদর্শ পেশ করেছেন সে আদর্শে চলতে হবে এবং সে আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদেরকেও কাজ করতে হবে আল্লাহ সুবহান হুয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তবিক দান করে আমিন وصلى الله تعالى على نبينا محمد وآله وآل اجمعين